হাদিস নম্বর সাতষট্টি عن جابر رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم اذا كان يوم عيد خالف الطريق ঈদের দিন ঈদগাহ যাতায়াতের পথ পরিবর্তন করার তাৎপর্য জাবির রদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম ঈদের দিন ঈদগাহ যাতায়াতের পথ পরিবর্তন করতেন শাহেহ বুখারি হাদিস নম্বর নশো ছিয়াশি এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে আটত্রিশ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক ঈদের দিন ঈদগাহ যাতায়াতের পথ পরিবর্তন করার তাৎপর্য বা রহস্য এটা হতে পারে যে কেয়ামতের দিন আল্লাহর কাছে দুটি পথ বা রাস্তা যাতায়াতের সাক্ষ্য প্রদান করবে কেননা এই পৃথিবীর মাটি কেয়ামতের দিন ভালো বা মন্দ যা কিছু কাজ তার উপরে করা হয়েছে সেই সমস্ত বিষয়ে সাক্ষ্য প্রদান করবে দুই ইসলাম ধর্মের কর্মের বিষয়ে মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন তার ক্ষমতা অনুযায়ী আল্লাহর নবীর অনুসরণ করে যদিও তার কর্মের কোনো তাৎপর্য জানতে সক্ষম না হয়